সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে এই পথে জাগর সারে সারে সত্যের নিশানাজ তুলে ধরো বারে বারে এই পথে জাগর সারে সারে সত্যের নিশানাজ তুলে ধরো বারে বারে বাজাও মধুর সুর বাজাও মধুর সুর জাগাও পরাণ তাপিত ঘুমন্ত সকলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথ কফু নয়নির নির্ঝঞ্ঝাট জেনে নিও বন্ধু বন্ধুরে পথঘাট বন্ধুরে পথঘাট সত্যের পথ কফু নয়নির নির্ঝঞ্ঝাট জেনে নিও বন্ধু বন্ধুরে পথঘাট তারপর একদিন আসবে যে শুভ দিন সুমহান বিজয়ে বাজবে সে যে শুভ দিন সুমহান বিজয়ের বাজবে সে মধুবী চালাও ভিজা চালাও ভিজা দাও সে আজান সারাজ পড়ে যাক ভুবনে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে এই পথে জাগুয়ার সারে সারে সত্যের নিশানাজ তুলে ধরো আজ তুলে ধরো বারে বারে বাজাও মধুর সুর বাজাও মধুর সুর জাগাও পরা তাপিত ঘুমন্ত সকলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে